I'm going to have you speak, and I'll translate for you. এখানে উপস্থিত Oh yeah, I forgot to read. এখানে উপস্থিত আছে ভক্ত করি আমেরিকা থেকে What's your age? 23. বয়স আছে তেইশ মাত্র এবং গত দুই বছর আগে থেকেই আমেরিকায় কলেজ ইউনিভার্সিটিতে কৃষ্ণ ভক্তি গ্রন্থ প্রচার করেন এখন স্থির করেছেন ভারতে কৃষ্ণ ভক্তি প্রচার করতে এবং যাতে সে অনুভব করতে পারবে কি করে মহাপ্রভুর দেশে আজ পর্যন্ত এই কৃষ্ণ ভক্তি সংস্কৃতি আসছে সেই জন্য এইবার আমার সাথে এই তো এখন আমি অনুরোধ করছি যেন ভক্ত করি তার নিজের অনুভূতি সম্বন্ধে এই কৃষ্ণ ভক্তি জীবনের সম্বন্ধে কিছু হরে কথা পরিবেশন করবে আর কথা যে আমি এখন বলছি তো বুঝতে পারে না আমি ইংরেজিতে তাকে বলবো তার কথা আমি অনুবাদ করব So I've asked that you can say something about your experience in Krishna consciousness and that uh, I've asked you to come here to see how the culture of Chaitanya Mahaprabhu's culture is coming onto the present day. Um, you have to speak not in very long sentences Yeah. because I, I just started this yesterday. It's the first time I did it for over 20 years. It's translated like this. Um, আসলে আমরা কি পরশু দিনে এলাম সন্ধ্যায় তখন পর্যন্ত অসুস্থ- অসুস্থ ছিল এখন তো একটু ভালো হচ্ছে তো সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে কৃষ্ণ কীর্তন এবং একটা রকম কীর্তন হচ্ছে ভগবান কৃষ্ণের নাম গুণ রূপ লীলা দেয়া প্রশংসা করা অনেক কথা মাত্রে কীর্তন করা হয় যাতে আমাদের কিছু হরিকথা পরিবেশন করবে এবং এইভাবে নিজে সুস্থ হয়ে যাবে সেই জন্য আমি ভক্ত করে থেকে অনুরোধ করছি So that the best, you've been sick and the best medicine is kirtan, which includes speaking about Krishna. So please speak. So you, you can say Pranam Mantra first of all. Pranam Mantra. Sunday Ham Sugar or something. Nama تبعهم بالشفاعة ومن كانت امرأة أشياء من دون سبعة آيات وتشير ثانية تجمع شيء بين النهار to Bangladesh, visiting Bangladesh, there's a really intense mood of devotion here. এখানে এসে বাংলাদেশে অনুভব করছি যে এখানে ভক্তি ভাবনা খুবই আছে খুবই তীব্র আছে Even in India, I didn't see a mood this intense of devotion. ভারতেও এই রকম সুদৃঢ় ভক্তি ভাবনা আমি দেখিনি even malicious like ourselves can experience that this must be a place where devotion is easily attained. আমাদের মতো ও এই ভক্তি ভাবনা এখানে অনুভব করতে পারি এবং আমার মনে হয় এই দেশে এই ভক্তি ভাবনা প্রাপ্ত করা খুব সহজ আছে বাতাবরণ সেই রকম আছে পরিস্থিতি সেই from my experience so far in India and Bangladesh, people look at the Westerners as if they're very advanced, but birth in this land is far more superior because you have this birth. ভারতে এবং বাংলাদেশে আমি অনুভব করেছি যে এই দেশের লোক আমাদের পাশ্চাত্য দেশের ভক্তদের ভক্তরা যেমন খুবই আধ্যাত্মিক জীবনে অনর্থ আছে মনে করেন কিন্তু প্রকৃত পক্ষে যে হেতু আপনারা এই দেশে জন্ম গ্রহণ করেছেন আপনারা ভক্তি জীবনে অনর্থ আছে the Bangladeshis and Bengalis should be the ones preaching this all over the world. বাংলাদেশে মানে বেঙ্গলি ভক্তদের সারা পৃথিবী জুড়ে এই ভক্তি প্রচার করা উচিত I was first introduced to this Gaudiya Vaishnava culture by Bengalis uh, when I was in America. Bengali আমেরিকায় বেঙ্গলিদের দ্বারা আমার প্রথম ভক্তির সাথে ভূমিকা ছিল এই ভক্তি সংস্কৃতির সঙ্গে associating with them closely for associating with them closely showed me more than just a philosophical showed me more than just a philosophical understanding of this culture of religion Vaishnavism. তাদের মানে বেঙ্গালিরা আমেরিকায় বেঙ্গালিরা ঘনিষ্ঠ সঙ্গ পেয়ে আমি শুধুমাত্র দার্শনিক পরিপ্রেক্ষা পাইনি এই গড়িয়া বৈষ্ণব সংস্কৃতির সম্বন্ধে I saw how they uh, they showed me more of a also more of a um, sentiment or emotional understanding of uh, Gaudiya Vaishnava Krishna consciousness. তো শুধুমাত্র দার্শনিক না জ্ঞানের দ্বারা দৃষ্টি তাদের থেকে আমি পাইনি তো কি রকম ভাব আছে এই বৈষ্ণব ধারণা সেটা আমি পেয়েছি তাদের থেকে Being uh, growing up in America, I, I had never met people like this before. I, I saw their. Or is that too long? যেহেতু আমি আমেরিকায় জন্মগ্রহণ করেছি সেই জন্য এই রকম লোকের সংজ্ঞা আমি তার আগে পাইনি I was attracted by their simplicity তাদের সরল ভাবনা থেকে আমি আকৃষ্ট হলাম Yeah, they showed me the complete, they showed me the cultural understanding as well. আমাকে সাংস্কৃতিক উম, সাংস্কৃতিক পরিপ্রেক্ষা দিয়েছেন Taught me si- s- simple things such as eating uh, food with the hand, কিবা- আহ, কিভাবে খাওয়া হয় হাত দিয়ে আমাকে শিক্ষা দেবে আসলে এর সম্বন্ধে হয়তো আপনারা জানেন কিন্তু এই প্রসঙ্গে মনে পড়েছে যে যখন সর্বপ্রথমে আসলে তা আমেরিকা যাওয়া আগে তার একজন গুরু ভাই শিলা প্রভুপাদকে মানে সেই গুরু ভাই তো আগে অনেক আগে ইংল্যান্ডে গিয়েছেন চারের জন্য কিন্তু কিছুই করতে পারতেন না বিশেষ কিছু করতে পারতেন না তো সেই গুরু ভাই শিল প্রভাতে বলেছেন যে সেই দেশে গেলে তো সেই রকম পোশাক পড়তে হবে সেই দেশে গেলে তো নাইফ ফক দিয়ে চামচ দিয়ে খানা ওই খাওয়া খেতে হবে তো প্রভুপাত বলেছেন যে আমি আমেরিকা গিয়ে সবাইকে শিক্ষা দেব কিভাবে পৃথিবী পড়তে হয় শাড়ি পড়তে হয় এবং কিভাবে হাত দিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা হয় এবং নিউ ইয়র্কে পৌঁছে গেলে নিখিলেনন্দ স্বামী এই মিশনের কি রাম সেই রকম নাম তো ঠিক মতো পড়ছে না এক মিশনের সন্ন্যাসী প্রভুপাতকে বলেছেন যে এই দেশে মাংস না খেলে চলবে না মদ না খেয়ে তো চলবে না প্রভাত বলেন আমি আমাকে মারা যায় কিন্তু সেই রকম আমি কখনো স্পর্শ করবো না এই দেশে মাংসাহারী লোক মদ খাওয়া মদ মদ্যপান করা লোককে শিক্ষা দেব কিভাবে শুদ্ধ সদাচার পালন করা হয় কৃষ্ণ ভক্তি জীবন Okay, continue. Yeah, also simple things like washing the backside of the passing stool. এবং সেই দেশে লোকে লোকদের অভ্যাস আছে যে মলত্যাগ করার পরে তারা জল দিয়ে পরিষ্কার করে না কাগজ দিয়ে সেটা আমি শিখে নিয়েছি তো কি মানে সেই রকম সাদা সদাচারণ আসলে আমরা খাটি মেলা চলছে তো কাগজ দিয়ে পরিষ্কার করে তো স্নান না করে আবার বাইরে যা কাজ হয়ে গেছে এখন ফ্রেশ হয়েছে আর কিছু করা দরকার One of their names, we had a named one, it was a group of four Bengalis that Are they students or what? You were with? <laughs> no brahmacharis. or you're in the temple hall. মানে ওই ইস্কন মন্দিরে চারজন ব্রহ্ম- ব্রহ্মচারী বেঙ্গলি ব্রহ্মচারী ছিলেন The, the leader's name or the main person, uh, Baladev Vidyabhusana Dr. Chiru Swami. Oh, he's from here, Dhaka. আর তাদের মধ্যে একজন প্রধান ছিল ও আগে ওই রাধা গোবিন্দ জিও মন্দির বালদেব বিদ্যাভূষণ প্রভু ভক্তি মহারাজের আশ্রিত সবাই বালদেব বিদ্যাভূষণ প্রভুর চেনেন आगे 여의 런킨 스트리트 만들어 주는 और यह अमृत संधान है श्रीपत्री का परिचालन होता some people I think he helps publish or pay for the publication of the. Yeah, I already said that. Oh wait, Amrita. Amrita Shamdhan. Patrika. সেই মন্দির এখানেও চলছে না সেই আহ, পত্রিকা এখানে এখানে চলছে। So I had never met a person with such a uh, a big heart. আমার সারা জীবনের মধ্যে এক এই বলদেব বিদ্যাভূষণ প্রভুর সৎসঙ্গ হওয়ার আগে তো সেই রকম উদার চরিত্র মানুষের সঙ্গ কখনো পাইনি বিশাল হৃদয়ালু And he was uh, selfless enough to give his association in the very beginning days when I had been uh, joined probably for only six months. আমি যখন প্রায় নতুন নতুন ছিলাম এই কৃষ্ণ ভক্তি সংজ্ঞায় তিনি নিঃস্বার্থ ভাবে আমাকে তা সংজ্ঞা দিয়েছেন He gave me a foundation to remain strong on for the following uh, period. ইনি- ইনি আমাকে বৃদ্ধি দিয়েছেন যাতে আমি পরিবর্তন পরবর্তী কালে কৃষ্ণ ভক্তিতে মজবুত থাকতে পারি Yeah, next. Uh, he always referred to me as a uh, brother, and uh, তিনি আমাকে সবসময় ভাইয়ের মতো ব্যবহার করেন এবং সেইভাবে আমাকে সম্বোধন করেন and I felt a, uh very natural uh, friendship with him as well. এবং তার সাথে আমাদের স্বাভাবিক বন্ধুত্ব ছিল Yeah, oh. So you could say I owe my uh, entire spiritual life to the Bengalis. সেজন্য আমার সম্পূর্ণ আধ্যাত্মিক জীবন বেঙ্গলি ভক্তদের দয়া থেকে সম্ভব হবে Yeah, next. Are you want to finish? should I uh, well, I, I can speak something. Hare Krishna. Yeah, you can speak. মনে করেন আমি উনত্রিশ বছর আগে থেকে যখন সর্বপ্রথমে এই বাংলাদেশে আসলাম তখন অনেক অনেক গ্রামে গ্রামে অনেক অনুষ্ঠান অনেক অনুষ্ঠানে চেষ্টা করেছি এই কৃষ্ণ ভক্তি প্রচার করতে আমি অনাধিকারী হলেও Srila Prabhupada Adesh Anusare, Chaitanya Mahaprabhu's Adesh Anusare, Tare Deke Tare Kaho Krishna Dupadesh, চেষ্টা করেছি এই সকল কথা বলতে তো সেই সময় বিশেষ করে সেই হরে কৃষ্ণ সেই সময় বিশেষ করে সারা পৃথিবী আসলে কমতে পারো সেই সময় সারা পৃথিবীর জুড়ে বাংলাদেশে খ্যাতি ছিল কি জন্য ওই মুক্তি মানে তার কয়েক বছর আগে মুক্তিযোদ্ধা ছিল মুক্তিযোদ্ধা মানে গন্ধকাল সময় দুঃখের জন্য যে বাংলাদেশ বাংলাদেশে এবং সেটা একটু পরে এই টাইডাল ওয়েভ ছিল এখন আমরা সুনামি এবং ওই সুনামি মানে ওই অনেক লোক মারা গেল কিন্তু মনে হয় ওই আরো বেশি লোকজন মারা গেল তারপর দুর্ভিক্ষ তুফান এবং রাজনৈতিক উপদ্রব থেকে বাংলাদেশে স্থিতি সারা পৃথিবীতে প্রসিদ্ধ ছিল খুব প্রসিদ্ধ ছিল খুব গরিব দেশ সেখানে দুর্দশা খুব বেশি আছে বিশেষ এবার লোকেরা তো জানেনি কারণ সেই রকম প্রচার হলো না কিন্তু বিশেষ করে হিন্দুদের স্থিতি খুবই কঠিন ছিল তো বাংলাদেশে গ্রামে গ্রামে গিয়ে আমি এই কথা প্রচার করতাম যে প্রকৃত পক্ষে আপনারা জগতের মধ্যে সবচেয়ে ভাগ্যবান লোক তো এইসব কষ্ট হলেও আপনারা জানেন মহাপ্রভু কে আপনারা জানেন হরে কৃষ্ণ কীর্তন কি আছে এবং আমরা যদি শাস্ত্র থেকে নির্দেশ পাই তাহলে আমরা বুঝতে পারি যে কষ্ট দুর্দশা সেটা ভগবানের দয়ার এই স্বরূপ আছে ভগবতের এই খুবই গুরুত্বপূর্ণ উপদেশ আমরা পাই तथैनुकम्पान् सुसमीक्षमानो भुञ्जान एवात्मकृतं विपाकं हृद्भाग्वपुभेदथं नमस्ते जीवैतयो মুক্তিপদে সদায় ভাব এর অর্থ হচ্ছে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবান শ্রী কৃষ্ণের শ্রী চরণে প্রার্থনা করে বলেছেন যে এই ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ভক্তরা যারা এই জগতে দুঃখের মধ্যে আপনার আরাধনা করেন এবং মনে করেন যে এই দুঃখ হচ্ছে আমার পূর্ব পাপ কর্মের ফল মাত্র এবং সেই জন্য এই সমস্ত দুঃখ আমি পাচ্ছি যাই হোক তো এই দুঃখ আমি গ্রহণ করছি আমি ভগবানের থেকে প্রার্থনা করি না যে হে ভগবান এই সব ভৌতিক ক্লেশ হারায় দেয় তো ভক্তরা যারা অনেক দুঃখ অনেক কষ্টের মধ্যে সব কিছু সহ্য করে সহন করে এবং উদ্বিগ্ন না হয়ে সদাইব ভগবানের সেবা করে মন প্রাণ এবং বাক্য দ্বারা তো সেই রকম আত্মসমাপিত ভক্তদের এই দেহ রক্ষা করে যে ভগবানের কাছে ফিরে যাবে সেটা নিশ্চয় আছে কারণ তাদের অধিকার আছে আমরা কিভাবে অধিকার লাভ করতে পারি ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য এই শ্লোকে ব্রহ্মা আমাদের শিক্ষা দিচ্ছেন যে কষ্ট মধ্যে বিপদের মধ্যে আমরা যদি সব কিছু সহন না করি এবং আমরা কষ্ট মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণের নিষ্ঠাবতী ভক্তি করি তাহলে সেটা আমাদের অধিকার হয় ভগবানের ধামে যাওয়ার জন্য তো যদি পরিস্থিতি আমাদের জীবনের পরিস্থিতি খুব ভালো হয় যদি কোনো কষ্ট হয় না সবকিছু ভৌতিক ইন্দ্রিয় সুখের জন্য অনুকূল হয় সেটা অনেকবার দেখা যায় যে সেটা ভক্তি প্রগতি করার জন্য বদ্ধ হয় কারণ কি হয় আমরা ভক্ত হলেও আমাদের বেশি সুখ সুবিধা যদি থাকে তো আমরা মায়া দ্বারা প্রভাবিত হয়ে মনে করে যে এই জড় জগৎ এটা খারাপ হচ্ছে না এটাই আমরা থাকতে পারি অনেক কিছু ভালো পাচ্ছি তো ঠিক আছে আমরা কিছু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করি কিন্তু গভীর ভাবে কৃষ্ণ ভক্তি করা কোনো দরকার নেই ভগবানের ধামে যাও সেটা ভালো হবে কিন্তু এই তো শীঘ্রই যাওয়া কি দরকার আছে এখানে সবকিছু ভালো আছে এভাবে মায়া আমাদের গ্রেফতার করে এবং এই মায়া প্রভাবে এই সেকেন্ডে হঠাৎ এইসব সুখ সুবিধা পরিণত হতে পারে এবং আমরা অনেক রকম দুঃখ ক্লেশ অসুবিধার মধ্যে পড়তে পারি সেই টাইডাল সুনামি সেটা একটা খুব ভালো উদাহরণ যে সুনামি সময় হলে তো কেউ বুঝি নেই যে সুনামি আসবে হঠাৎ হয় না তো সেই সময় লোকেরা ঘুম ভেঙে উঠেছিল মানে যারা ওই সাগরের পাশে থাকত এবং নিজে দৈনিক কর্ম শুরু করেছে কিন্তু হঠাৎ জল দিয়ে ডুবে গেছে তো সেই রকমের হয় যে মৃত্যু আসবে একদিন সেটা নিশ্চিত কিন্তু সেই কথা আমরা বুঝি না আমরা বুঝি আমরা বলি যে আমরা বলি হ্যাঁ আমরা জানি আমরা জানি যে একদিন আমরা মারা যাব কিন্তু সেটা পরে হবে পরে হবে এবং এই কন সবকিছু ভালো আছে আমার জন্য তো আমার ভক্তি করার কি দরকার আছে ঠিক আছে আমি করব পরে পরে এবং সারা জীবনে আমরা পরে পরে পরে পরে পরে বলে তারপর একদিন জনদূতেরা আসবে আমাদের নিয়ে যেতে এবং আমরা পরে পরে বলে বললেও তারা পরে পরে চলবে না আমাদের উত্তর দেবে এখনই আমাদের সাথে যেতে হবে দ্বৈত কথা আছে যে লোকেরা যারা গঙ্গার নিকটে থাকে সেই রকম লোক তো কখনোই গঙ্গা স্নান করে গঙ্গা আছে তো যে কোনো সময় আমি স্নান করতে পারি লোকেরা শুধু দক্ষিণ ভারত থেকে আসে এবং খুব আদর সহিতে গঙ্গা স্নান করে এবং গঙ্গা তটে নিবাসের পরে পরে পরে আমি জানি যে গঙ্গা পবিত্র নদী আমি খুব ভালো খুব ভালো তো তুমি স্নান করো আমি পরে স্নান করো এখানে নিজে ঘরে চুপালে স্নান করো গঙ্গা মানে সেটা আছে তো কি জন্য আমি কষ্ট করে গঙ্গাতে স্নান করো এখানে চুপ ভালো চুপাল আছে চন্দ্র যাওয়া কি দরকার তো এই ভাব এর জন্য ভগবান তাদের ভক্তদের প্রতি প্রেম করে যাতে তাদের বোধ হবে অনেক রকম কষ্ট কষ্ট না করলে খ্রিস্ট মেলেবে না সেটা আর একটা কথা কষ্টের মধ্যে ভক্তরা বুঝতে পারে যে এই হচ্ছে ভগবানের বিশেষ কৃপা কারণ সুখ সুবিধার মধ্যে আমি ভগবানকে ভোগ করি সেই জন্য ভগবান এইসব অসুবিধা আমাকে দিচ্ছে যাতে আমার মনে সব সময় এই কথা থাকবে যে এই জনস্তুতি দুঃখময় আছে এবং এই মানব জীবনে একমাত্র কর্তব্য আছে সেই রকম সাধনা করার যার দ্বারা আমাদের জন্ম হবে না আমাদের এই দেহে ত্যাগ করে সরাসরি ভাবে ভগবানের ধামে যেতে পারে কিন্তু সবকিছু ভালো যদি থাকে সেই রকম চেতনা হবে না সেজন্য ভগবান আমাদের কষ্ট তো এই তো বুঝতে হবে এই কন বর্তমান কালে ত্রিশ বছর পরে বাংলাদেশে কষ্ট সেই রকম না এখানেও কষ্ট আছে স্বর্গেও কষ্ট হয় যদি স্বর্গে কষ্ট হয় তাহলে বাংলাদেশে কষ্ট হবে মনে হয় কারণ জ্বালানি জন্য ভূমিষ্ঠা স্বর্গমেব গড়িয়েছি এই নিজের দেশ স্বর্গ থেকে আরো ভালো হলেও তো কষ্ট থাকে তো কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট দ্বারা আমরা যদি খ্রিস্ট সেবা কষ্টের মধ্যে আমরা যদি খ্রিস্ট সেবা করি